বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আপনাদের সামনে রেয়াজুস সালেহীন গ্রন্থ থেকে দর্শে হাদিস উপস্থাপন করছি তো আজকের আলোচনার বিষয় বাবুল মোরাকবা আত্মপর্যবেক্ষণের অধ্যায় থেকে কিছু হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব ইনশা আল্লাহ তালা তো আজকের যে হাদিস থেকে আমরা আলোচনা শুরু করব সে হাদিসটি হলেই আবুদার জুন্দুম বিন জুনাদা রাজি আল্লাহ তাল আনহু এবং আবু আব্দুর রহমান মাদ বিন জবাল রাজি আল্লাহ আন এনারা হাদিসটি বর্ণনা করেছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি বলেন তুমি যেখানেই থাকো আল্লাহর ভয় করো এবং যখনই কোনো অন্যায় করবে সেই অন্যায়ের পরে কোনো ভালো কাজ করো এই ভালো কাজটি পূর্বের অন্যায়কে মুছিয়ে নিয়ে যাবেন ওয়ালিকিন নাসাবি খুলুকিন হাসান এবং মানুষের সঙ্গে তুমি সুন্দর আচরণে তুমি পেশ আও মানুষের সঙ্গে তুমি সুন্দর আচরণ করো সুন্দর আখলাকে তুমি মানুষের সাথে চলাফেরা করো তো এই হাদিসটি দ্বারা যেটা আমরা বুঝতে পারি বা আমরা শিখতে পারি সেটা হলোই যে সর্ব অবস্থায় আল্লাহ পাকের ভয় করা দরকার কেন যে ওহুয়া মাহকুম আইনামা কুন্তম তুমি যেখানেই থাকো না কেন যে অবস্থায় থাকো না কেন আল্লাহর দৃষ্টি থেকে কোনো কিছু বাদ পড়বে না আয়ুনি ও মা তুফিস সুদূর আমি চোখ দ্বারা যে ঘাতকতা করব। চোখ দ্বারা যে খেয়ানত করব। অন্তরে যে সংকল্প করব সব কিছু বিষয়ে আল্লাহ অবহিত সর্বক্ষণ এটা মনে করতে হবে যে আল্লাহ আমাকে কি করছে দেখছেন এটা নিয়ে নিজেকে পর্যালোচনা করতে হবে যে আমি যাই কিছু করি না কেন আল্লাহ আমাকে স্বয়ং দেখছেন এরপরে যে হাদিস হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস হাদিসটি হলেই আনিবনি আব্বাসিন রাজি আল্লাহ আনহুমা কল কুন্তু খালফান নবী সাল্লা সাল্লাম ইয়ান ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু তিনি বলেন আমি একদিন রসুর উল্লাহ সাল্লামের পিছনে বসেছিলাম ফকাল আল্লাহ নবী সাল্লাম বললেন ইয়া গোলাম ইবনে আব্বাস ছোট তো বলছেন ইয়া গোলাম হে বালক ইন্নি ওয়াল্লিমুকা কালিমাতিন আমি তোমাকে কিছু কথা শিক্ষা দিচ্ছি আমি তোমাকে কিছু কথা বলছি শোনো ইহফাদিল্লাহ বলছে তুমি যদি আল্লাহর হেফাজত করো আল্লাহ তোমাকে হেফাজত করবে করবে তো আল্লাহর হেফাজত অর্থ কি আল্লাহ তালা আমাদের জীবন পরিচালনার জন্য যে বিধান দিয়েছেন আমাদের জন্য কিছু জিনিসকে আল্লাপাক হালাল করে দিয়েছেন কিছু জিনিসকে হারাম করে দিয়েছেন বলছেন এটা জায়েজ এটা জায়েজ নয় এটা হালাল এটা হারাম এটা সত্য এটা মিথ্যা এটা করা যাবে এটা করা যাবে না এই যে আল্লাহ পাক যে আমাদেরকে একটা জীবন বিধান দিয়েছেন আমরা যদি এই জিনিসগুলিকে হেফাজত করি এগুলিকে যদি আমরা সঠিকভাবে পরিচালনা করি ইয়াহফাদকাল্লাহ আল্লাহ তালা আমাকে দুনিয়া এবং আখিরাতের সকল বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে সুবাহান আল্লাহ তাজিদহু এবং আমরা যদি আল্লাহর বিধানের যদি হেফাজত করি আল্লাহর বিধানকে যদি আমরা মেনে চলি আল্লাহ নবীলাম বলেছেন বলেছেন তাজিদহু তুজাহাক তুমি আল্লাহর মদত সব সময় তোমার কাছে পাবে সুহান আল্লাহ তাহলে আমাদের কি করতে হবে আল্লাহর যে বিধান দিয়েছে এটাকে সংরক্ষণ করতে হবে এটাকে বজায় রাখতে হবে এটাকে আমলে নিয়ে আসতে হবে তাহলে আল্লাহর মদত সর্বক্ষণ আমাদের সাথে থাকবে এরপরে বলছেন ইদা সালতা ফাস আলিল্লাহ বলছে দেখো ইদা সালতা ফাস আলিল্লাহ তুমি যখন যা চাইবে একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে একমাত্র কি করতে হবে এটা বিশাল বড় একটি কথা কেন শুধু আল্লাহর কাছে চাইব যেহেতু রব একজন মাবুদ সত্য মাবুদ কয়জন একজন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বিধায় এবাদত পাওয়ার যোগ্য একমাত্র তিনি আল্লাহ তালা সুরে ফাতেহায় বলেছেন ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তাইন আল্লাহ তালা আমাদের কাছ থেকে প্রত্যেক দিন যে স্বীকৃতি নেয় সেটা হলেই আমরা প্রত্যেক সলাতে প্রত্যেক রাকাতে বলি ইয়া কানাবুদ আয় আল্লাহ শুধু তোমারই এবাদত করি ওয়া ইয়া কানাস্তাইন এবং শুধু তোমার কাছ থেকে সাহায্য চাই তাহলে এবাদত কাকে বলা হয় এবাদত এমন জিনিসকে বলা হয় যেই জিনিসের মাধ্যমে কোনো ব্যক্তি যার মাধ্যমে তার প্রতিপালকের সন্তুষ্ট অর্জন চাই সেই এবাদতটি সালাত হোক জাকাত হোক রোজা হোক হজ হোক জাকাত হোক দোয়া হোক নজর নিয়াজ হোক যা কিছু আছে সবগুলি কি এবাদত এই এবাদতটা কার জন্য করতে হবে একমাত্র আল্লাহর জন্য তো আল্লাহ নবী সালাম বলছেন ইদা সালতা ফাস আলিল্লা তোমার যখনই কিছু চাওয়ার প্রয়োজন হবে কার কাছে চেতে হবে আর আল্লাহ সারা অন্য কারো কাছে চাওয়া এটা কি নাজায়স হারাম তবে এখানে কেহ ভুল ব্যাখ্যা করার চেষ্টা করবেন না সেই ভুল ব্যাখ্যাটা হলে এই অনেকেই বলে যে আমি যদি একজন ব্যক্তিকে বলি যে আমাকে এই ভারী জিনিসটা উঠিয়ে দাও তাহলে তো আমি সহযোগিতা চাইলাম তাহলে এটাকে অন্যায় বলছে না কারো কাছে চাইতে পারবো কোন জিনিস এমন জিনিস যেই জিনিস দেওয়ার মতো ক্ষমতা তার আছে আমার কাছে টাকার প্রয়োজন আমি একজনকে বলতে পারি ভাই আমাকে একশো টাকা ধার দেন চাইতে পারি আমি কোনো জিনিস ভারী জিনিস উঠাতে পারছি না আমি কাউকে বলতে পারি ভাই আমাকে সহযোগিতা করে জিনিসটা উঠিয়ে দেন তো যেই জিনিসের আমি সহযোগিতা যার কাছ থেকে চাচ্ছি সে যদি সেটাকে দিতে পারে তাহলে তার কাছ থেকে চাওয়া এটা অন্যায় নয় এখানে যেটা উদ্দেশ্য সেটা হলেই আল্লাহর কাছ থেকে চাওয়ার অর্থ আল্লাহর কাছে যে জিনিসটা একমাত্র আল্লাহ সারা পৃথিবীর কেহ দিতে পারবে না এখন যদি আমি কাউকে বলি ভাই আমাকে একটা সন্তান দান করেন সন্তান কে দান করবে আল্লাহ তালা বলছেন আল্লাহ যাকে চান তাকে ছেলে দেন আর যাকে চান তাকে মেয়ে দেন আর যাকে চান তাকে ছেলেও দেন মেয়েও দেন আর যাকে চান কিছুই দেন তাহলে দেন কে আচ্ছা এটা কি পৃথিবীর কোনো শক্তি কোনো ব্যক্তি দিতে পারবে তাহলে এটা যদি আমি আল্লাহ সারা কারো কাছে চাই এটা হবে অন্যায় এটা হবে সিরি ইব্রাহিম সাল কি বলছেন ওয়া ইদা মারিজ তুফাহু আয়াসফিন আমি যখন অসুস্থ হই আমাকে শেফা কে দেয় আরোগ্য কে দেয় আল্লাহ তাহলে আমি যদি কাউকে বলি ভাই আমি অসুস্থ হয়েছি আমাকে শেফা দেন চলবে না হ্যাঁ ওষুধ দিতে পারে রোগ দেখে ওষুধ দিতে পারে ওষুধ নেওয়া যায় সমস্যায় কিছু নেই আল্লাহ বলছেন যে প্রত্যেক রোগের জন্য আল্লাহ ঔষধও দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে আল্লাহ পাক মানুষকে জ্ঞান বৃদ্ধি দিয়েছে এই জ্ঞান বুদ্ধি খাটিয়ে মানুষেরা ওষুধ তৈরি করেছে সেই ওষুধটা খেয়ে মানুষ আরোগ্য লাভ করবে কিন্তু এটা বিশ্বাস করা হবে না যে ওষুধেরই সম্পূর্ণ পাওয়ার তা নয় তো আল্লাহ নবী সাম বলছেন ওয়াইদা সালতা ফাস আলিল্লাহ তুমি যখনই যা চাবে আল্লাহকে চাবে আর আল্লাহ তালার যখন চাবেন আল্লাহকে রাগ করবেন রাগ করবেন না আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয় রাগ হয় আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি হন খুশি হন বলছেন ওয়াইদাস্তান বিল্লাহ আর যখন তুমি সাহায্য চাবে কার কাছে চাবে একমাত্র আল্লাহর কাছে সওয়াল যা কিছু চাওয়া আল্লাহর কাছে চাওয়া আল্লাহ বলছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে আন্নি আমার সম্পর্কে হে মোহাম্মদ সাল্লাম আপনাকে যদি কেহ আমার সম্পর্কে অর্থাৎ আল্লাহ বলছেন আমার সম্পর্কে কেউ জিজ্ঞাসা করে আমি কোথায় বা এমনি কারিব তাহলে তাদেরকে বলে দাও যে আমি তোমার খুবই নিকটে নিকটে নিকটে বলতে আল্লাহ তো আসেন আরসের উপরে কিন্তু উনি সব কিছু দেখছেন এবং পর্যবেক্ষণ করছেন কোনো ব্যক্তি রাতের অন্ধকারে কোনো সমুদ্রের তলদেশে যেও যদি আল্লাহকে ইয়া আল্লাহ বলে ডাকে আল্লাহ শুনবেন না আল্লাহ শুনবে তো আল্লাহ তালা শুনবেন আর তিনি একমাত্র মানুষের আহ্বান সন্নেওয়ালা বিধায় তেনার কাছ থেকে চাইতে হবে এবং তেনার কাছ থেকে সাহায্য চেতে হবে এরপরে উনি বলছেন দেখো তুমি বিশ্বাস করো সকল দুনিয়ার সকল মানুষ যদি একত্রিত হয় তোমাকে কোনো উপকার করার জন্য বলছেন তোমাকে অতটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তালা তোমার জন্য তাকদিরে লিখে রেখেছেন সুবাহান আল্লাহ অর্থাৎ সকল দুনিয়ার মানুষ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 কারো ক্ষতি করতে চায় তাহলে সে অতটুকুই পারবে যতটুকু আল্লাহ তার জন্য লিখে রেখেছেন একটি উদাহরণ দেব বুঝা আসবে ইব্রাহিম সালাম উনি যখন তার সম্প্রদায়কে আল্লাহর দিকে ডাক দিয়েছিলেন এবং তাদের মূর্তি পূজারি থেকে তাদেরকে বিরত রাখতে চাইছিলেন তখন তারা কি তার কথা মেনেছিল মানে নেই শত বোঝানোর পরেও মানে নেই তাদেরকে বলছে তোমরা নিজ হাতে মূর্তিটা বানাও আবার তাকে তোমরা পূজা করো সেই মূর্তির কোনো ক্ষমতা আছে তো এটা যখন বুঝাইতে পারে নাই তো একদিন কি করেছে তারা যখন মেলায় চলে গেছে তো সে ওই মূর্তিখানার ভিতরে ঢুকে সমস্ত মূর্তিকে ভেঙে ফেলে দিয়েছে বড়টাকে রেখে দিয়েছে এখন তারা মেলা থেকে ফিরে এসে দেখছে যে আমাদের সবগুলি মামুদ ভাঙা তারা চিন্তা করলো যে এই কাজটা কে করতে পারে হ্যাঁ আমাদের মাবুদকে ভেঙে শেষ করে দিয়েছে এটা কে করতে পারে বলছেন সামিনা ফাতাইয়াজ কুরহুম ইকারুল্লাহ ইব্রাহিম মনে হয় ইব্রাহিম ছেলেটাও এর বিরুদ্ধে কথা বলে ও হয়তো এই কাজটা করেছে তো বলছেন হে ইব্রাহিম মান ফালা হাদা বি হাতিনা আমাদের এই মূর্তিদের সাথে এই ঘটনাটা কে করেছে এদের কে কে ভেঙেছে বলছেন বলছে এই বড়টাই করেছে ওই বড়টার ঘাড়ে যে কুড়ালটা আছে এই বড়টাই বাকি সবগুলোকে ভেঙে ফেলে দিয়েছে তুমি বড়টাকে জিজ্ঞেস করেন আল্লাহ আকবর তখন তারা বুঝতে পারলো তারা নিজেকে তখন অন্তরের দিকে খেয়াল করলো যে ইব্রাহিম এখন কি বলতে চাচ্ছে বলছে ইব্রাহিম ওই বড়টা ভাঙলো না কে ভাঙলো তুমি বলছো বড়টাকে জিজ্ঞাসা করতে তো বড়টাকে আমাদের কথা বুঝবে বলছে তাই যদি না বুঝে লিমা তা বুধুন তোমরা তার এবাজত কেন করো তার কাছ থেকে কি চাও তোমরা কেন চাও তো তোমার ডাক যদি না শোনে তাকে জিজ্ঞেস করো কে ভেঙেছে এই কথা যদি উত্তর না দিতে পারে সে উত্তর যদি না বুঝে তাহলে তোমরা তার এবাদত করো কেন উফিল্লাকুম বলছেন যারা আল্লাহ ছাড়া এগুলির ইবাদত করে তাদের জন্য বড় আফসোস তাদের দিমাগ কোথায় তাদের আকল কোথায় তাদের জ্ঞান কোথায় তারা কিভাবে নিজের হাতের বানানো একটা মূর্তিকে তারা কিভাবে ইবাদত করে তাদের বিবেক কোথায় তো বাতিলপন্থী যারা হয় যারা হক থেকে দূরে থাকে আল্লাহ পাক তাদের বিবেককে নষ্ট করে দেয় আর তাদের সর্বশেষ হাতিয়ার সেটা হলে কি দেখে মেরে ফেললো বাস যখন তার যুক্তির সাথে মিলাতে পারলো না বলছেন হারিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইনকুন্তুম ফাইলিন বলছে এটা কাজ করো একে তোমরা আগুন জ্বালিয়ে একে পুড়ে ফেলে দাও ইব্রাহিম বলছে হয় তুমি তোমার এই কথাগুলি থেকে বিরত থাকো আর না হয় এই অন্যায়ের কারণে আমরা তোমাকে পুড়ে ফেলে দেব তাহলে ইব্রাহিম আলাইসালামের সকল সম্প্রদায় ওনার যে কবিলা ছিল হ্যাঁ ওনার যে সম্প্রদায়ের লোক ছিল সবাই মিলে কি মনে করলো যে ইব্রাহিমকে পুড়ে ফেলে দিবে ঠিক আছে তাহলে ইব্রাহিমকে পুড়ে ফেলার যাওয়ার জন্য গর্তও খুঁড়েছে আগুনও জ্বালায়েছে এবং ইব্রাহিমকে ফালাইও দিয়েছে আগুনে ফালাইও দিয়েছে তাহলে সব প্রস্তুতি রেডি শক্তি সব রেডি আয়োজন সব রেডি আল্লাহ তালা বলেন কল্যাণ রুকুনি বারদাম সালাম আলা ইব্রাহিম আল্লাহ তালা আগুনকে বলে আগুন তুমি ইব্রাহিমকে জ্বালাও না হে আগুন তুমি শান্ত হয়ে যাও তুমি ঠান্ডা হয়ে যাও এমন ঠান্ডা হয়ে যাও যাতে ইব্রাহিমকে যেন কষ্ট না হয় আরামদায়ক ঠান্ডা হয়ে যাও আগুন তুমি ইব্রাহিমকে পুড়িও না আল্লাহ যাকে রক্ষা করবে তাকে দুনিয়ার কেউ মারতে পারবে না তো আমাদের বিশ্বাসটা আরও বৃদ্ধি হওয়া দরকার ইমান আল্লাহর প্রতি আরও দৃঢ় হওয়া দরকার যে শুধু দুনিয়ার কোনো শক্তি মানুষের কোনো ক্ষতিও করতে পারে না উপকারও করতে পারে না এরপরে যেটি হাদিস সেটি হলে আন আনাসিন রাদি আল্লাহ আনহু কল ইন্নাকুম লাতামালুনা আমালান হিয়া আদাক্কু ফি আয়ুনিকুম মিনাশ শারি কুন্না আলা আহাদি রাসূল সাল্লাম মিনাল মুবিকাত রাওয়াহুল বুখারি আনাস রাজি আল্লাহ তিনি বলেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন ইন্নাকুম লাতামালুনা আমালান তোমরা কখনো কখনো এমন কাজ করো এমন আমল করো বা এমন গুনাহ করো যেই গুণাটি তোমাদের দৃষ্টিতে চুলের চাইতেও বেশি চিকন হয়ে যায় আদাক চুলের চাইতেও বেশি ছোট ছোট ছোট গুণা তোমরা যেগুলিকে মনে করো কুন্না নাউদ্দুহা আলা আহাদি রসুলাম মিনাল মুবিকাত সেই গুণাগুলিকে আমরা আল্লাহ নবী সাহসালামের যুগে সেগুলাকেই বড় বড় গুণা বলে মনে করতাম তার সাহাবিরা বলছেন যে মানুষেরা এখন গুনাকে গুণা মনেই করে না এবং গুনাহ মনে করে এত ছোট গুণা বলছে তোমরা যাকে ছোট বলছো এগুলি গুণাকে আমাদের যুগে আমরা বড় মনে করে সেগুলি থেকেও নিজেকে নিরাপদে রাখতাম এর পরে যেটি হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله تعالى يغار وغيرة الله تعالى ان ياتي المرء ما حرم الله عليه متفق عليه বুখারি এবং মুসলিমের হাদিস আবু হরার রাজি আল্লাহ তালহু তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন নিশ্চয় আল্লাহ তালা আত্মমর্যাদা বোধ আছে আল্লাহ তালা গায়রাত করেন আল্লাহ তালার নিজের একটা কি আছে আত্মমর্যাদা আছে আর আল্লাহর গায়রাত হলো কি যখন মানুষ নাকি আল্লাহর নিষেধকৃত কোনো গুনাহ যখন মানুষ করে তখন আল্লাহ তালা গায়রাত চলে আসে তাহলে এগুলি হাদিস আমাদেরকে যে বিষয়ে আহ্বান করে সেটা হলেই যে আমরা যে কোনো কাজ করব ভালো এবং মন্দ এটা বোঝার জ্ঞান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে তবে এতটুকু আমরা নিজেকে সর্বক্ষণ নিজের সমালোচনা করব সেটা হলেই আমি যা কিছু করছি যা কিছু আমি আমার দ্বারা ঘটছে সব কিছু আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে আল্লাহর নজর থেকে আল্লাহর হিসাবের দফতর থেকে কোনো কিছু বাদ পড়বে না এর পরের হাদিস আন আবি হরাহ আনহু আন্নাহু সামিয়ান নবী সাল্লাম ইয়াকুল ইন মিন বানি ইসরাইল أبرس وأقرع وأعمى أراد الله أن يبتليهم বানি ইসরায়েল অর্থাৎ পূর্বে মুসা আলি সালামের যারা উন্মতি ছিলেন সেই বানি ইসরায়েলদের মধ্যে থেকে তিনজন ব্যক্তি এমন ছিল আবরাস কুষ্ঠরোগী ওয়াল আকরা এবং টাক মাথাওয়ালা ও আমা এবং অন্ধ একজন টাক মাথাওয়ালা একজন অন্ধ আর একজন কুষ্ঠরোগী আরাদ আল্লাহ আইয়াব তালিয়াহুম আল্লাহ তালা এদেরকে পরীক্ষা করতে চাইছেন কিভাবে ফাবাসাল্লাহু ইলাইহি মালাকান আল্লাহর পক্ষ থেকে একটি ফেরেস্তা এনাদের কাছে পাঠাইছেন তো সেই ফেরেস্তারা প্রথমে গিয়েছে যাওয়ার পর যার নাকি কুষ্ঠ রোগ আছে তাকে বলছে ভাই এই দুনিয়ায় তোমার জন্য কষ্টের কারণ কি বলছে আমার কষ্টের কারণটা হলে যে আমার এই শরীরের চামড়াটুকু সুন্দর না মানুষ আমাকে নিন্দা বলে খারাপ বলে তুমি কি চাও বলছে আল্লাহ আমি কোনোরকম আল্লাহ যদি আমার এই চামড়াটাকে সুন্দর করে দিত তাহলে আমার দুনিয়ার চাওয়া সব পেয়ে যেতাম আমি তো তখন সে কি করলো ফামা সাহাহু ওই ব্যক্তিটা তাকে মাসাহ করলো তার গায়ে হাত ফিরিয়ে দিল আর তার কুষ্ঠ রোগটা সব ভালো হয়ে গেল সুন্দর চামড়া পেলো তো সে কি করলো বলছেন ফাইউল মালি আহাব্বা ইলাইক তোমার কাছে কোন মালটি বেশি প্রিয় কোন পশুটা তুমি বেশি ভালোবাসো বলছে ইবিল উট ভালোবাসি তো একটা উট তাকে দশ মাস দশ মাসের গাভীর একটা উট তাকে দান করলো বলল বারক আল্লাহ ফিহা আল্লাহ তোকে এর মধ্যে বরকত দিক দ্বিতীয় ব্যক্তি যে নাকি তাক পরা মাথা যার মাথায় চুল নেই এই ব্যক্তিকে বলছে যে তোমার জন্য কষ্টের কারণ কি দুনিয়ায় বলছেন আমার মাথায় চুল নাই এটা হলো মানুষ আমাকে টাক বলে আমাকে মন্দ বলে এটা আমার কাছে ভালো লাগে না তো আমার চুলটা যদি ভালো হয়ে যেত এই টাকটা যদি ভালো হয়ে চুল উঠতো তাহলে আমি খুব খুশি হতাম বলছেন ফামা সাহা তারপরে তার মাথায় হাত বুলিয়ে দিল তার মাথা ভালো হয়ে গেল চুল সুন্দর চুল আসছে বলছেন এরপরে বলছেন তোমার কোন পশুটি তোমার কাছে বেশি প্রিয় বলছেন গাভী তো তাকেও একটা মানে গর্ভবতী গাভী তাকে একটা দান করলো বারাকাল্লাহ ফিক তৃতীয় ব্যক্তি যে অন্ধ ব্যক্তি তাকে বলছে তোমার জন্য সবচেয়ে বেশি প্রিয় জিনিস কি বলছেন আল্লাহ তালা যদি আমার এই চোখটা কি ফিরে যেত আমি দুনিয়ার কিছু দেখতে পাই না তাহলে এটা আমার জন্য বড় একটা পাওয়া ছিল তো তিনি যখন তার চোখে হাত ফিরেলেন চোখ ভালো হয়ে গেল বলছে আপনার কি পছন্দ কোন পশুটি বলছেন আমার জন্য ছাগল তো একটি বকরি তিনি তাকে দান করলেন এবং বলেন আল্লাহ ফিক আল্লাহ তো কেতে বরকত দিক তো আল্লাহ তালা এদের পরীক্ষা করার জন্য এই তিন ঝোনার মাল এত বেশি বাড়ায় দিয়েছেন যে উঁট এবং গরু এবং ছাগল এগুলি একেবারে মাঠ ভরে এদের বৃদ্ধি হয়ে গেছে এই ফেরেস্তায় পরবর্তীতে এসে ওই যাকে যার কুষ্ঠরোগী বলছে যে ভাই আমি গরিব মানুষ সফরে আসছি আমার জায়গায় পৌঁছার কোনো উপায় নেই আপনি যদি আমাকে কিছু দান করেন বলছে দান করব দান করার কিছু নেই বলছেন আপনি মনে হয় আগে অসুস্থ ছিলেন আপনি মনে হয় কুষ্ঠরোগী ছিলেন গরিব ছিলেন আল্লাহ আপনাকে কুষ্ঠরোগ ভালো করে দিয়েছে এ সম্পদ দিয়েছে বলছে না না আমি জন্মগতভাবে ভালো এগুলি আমি কামাই করে সম্পদ করেছি আমার কোনো সমস্যা নেই অস্বীকার করুন তো ওই ব্যক্তি বললেন যদি তুমি মিথ্যা বলে থাকো তাহলে তুমি আগে যেরকম ছিলে সেরকম আবার হয়ে যাবা দ্বিতীয় যে ব্যক্তি মাথায় টাক পড়া ব্যক্তি ওই ব্যক্তির কাছে এসছে তাকে বলছে যে আমি গরিব মানুষ রাস্তায় আমার হাত শর্ট হয়ে গেছে তোমাকে আল্লাহ অনেক বরকত দিয়েছে তোমার তোমাকে অনেক গাভী দিয়েছে আল্লাহ তুমি সেখান থেকে আমাকে কিছু দান করো বলছে না আমি দান করতে পারবো না আমি বহুত কষ্ট করে সব মানুষ করেছি সব বৃদ্ধি করেছি বলছে তুমি মনে হয় একদিন টাক মাথায় ছিলে বলছে না আমি জন্ম থেকেই ভালো হ্যাঁ আর এগুলো সব কিছু আমি পরিশ্রম করে নিয়েছি বলছে তাহলে তুমি যদি মিথ্যা বলে থাকো তাহলে আল্লাহ তোমাকে আগের অবস্থায় ফিরে দিক এরপরে যে অন্ধ ব্যক্তি তাকে এসে বলেছে ভাই আমি গরিব মানুষ মুসাফির আমাকে সহযোগিতা করো তো অন্ধ ব্যক্তি বলছে দেখো ভাই আমিও গরিব ছিলাম আমি অন্ধ ছিলাম আল্লাহ আমাকে চোখ দিয়েছে আল্লাহ আমাকে বহু সম্পদ দিয়েছে এই যে বহু ছাগল আমার কাছে আসে তোমার যেটা ভালো লাগে সেটা তুমি নিয়ে যাও সুবাহান আল্লাহ তো ওটা হলো আল্লাহর ফেরেস্তা ছিল বলছেন দেখো আমি নিতে আসি নাই আমি তোমাদের তিনজনের পরীক্ষার জন্য এসছি তোমার দুই ভাই তারা ফেল করেছে তুমি পাশ করেছ আল্লাহ তাদেরকে আবার ওই আগের অবস্থায় ফিরে দিয়েছে আর আল্লাহ তোমার অর্থের ভিতরে বরকত দিয়েছে তো এই হাদিসটি এই হাদিসটি যেটা আমাদের জন্য যেটা শিক্ষণীয় বিষয় সেটা হলেই আল্লাহ তালা কখনো মানুষকে দুনিয়ার সম্পদ দিয়েও পরীক্ষা করেন আবার কখনো কেড়ে নিয়েও পরীক্ষা করেন আল্লাহ তালা যখন সম্পদ দেন তখন মানুষ মনে করতে হবে এটা আল্লাহ আমাকে দিয়েছে আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে এবং আরও আমাদের যারা নিচে যারা লোক আছে যারা মোহতাজ গরিব মিসকিন আছে তাদের প্রতি দান খরাত করারও শরীয়ত আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আমাদের এই হাদিসগুলি আমাদেরকে যে বিষয়টি শিক্ষা দেয় সেটা হলেই যে আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ যে কোনো সময় আমার কাছ থেকে নিয়ে যাবে যদি আমরা আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় না করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন তার দিনের উপর আমল করার তৌফিক দান করেন আজকে এ পর্যন্তই বাকি আলোচনা পরে আসবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু পানি বিশুদ্ধ হয় ডায়ালাসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন ওয়া জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা Al Rayan bank quadrant code আটচল্লিশ ক্যালথরপে road Birmingham UK post code B one five one T H pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three short code three zero double zero eight three swift BIC code I IBO BGB double two I IBAN GB five two L YD three zero nine six three four zero one zero two four one nine two টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন double four two zero eight two four two four three two one টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate Peace TV dot TV আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ ঘটনা যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয় ইমানকে শুদ্ধ করার জন্য তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য শিরককে উচ্ছেদ করার জন্য দাউদ আলাহিসাল্লামকে রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনীত করলেন তোমরা ইমান আমার যেমন তারাই মেনে নিয়েছিলেন কোরআন সন্না যখন যেটা বললো সেটা মেনে নেওয়া আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম মানো হুকুম মানো হাসান জামিল মুখলিসুর রহমান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ লাভার হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় তারা আল্লাহকে দেখতে চেয়েছে ঠিক কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী প্রতি বুধবার রাত আটটায় বা সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়